আনিল ও নেক আমল করিল যেন তাহাদিগকে পূর্ণ ইনসাফের সহিত পুরস্কার দিতে পারেন আর যাহারা কুফরির নীতি গ্রহণ করিল তাহারা জ্বলন্ত উত্তপ্ত পানি পান করিবে ও কঠিন পীড়াদায়ক আজা ভোগ করিবে তাহাদের সত্য অমান্য করার প্রতিফল হিসাবে هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون তিনি সূর্যকে উজ্জ্বল ভাস্বর বানাইয়াছেন চন্দ্রকে দিয়াছেন ঔজ্জ্বল্য এবং চন্দ্রের হ্রাসবৃদ্ধি লাভের এমন সব মানজিল ঠিক ঠিকভাবে নির্ধারিত করিয়া দিয়াছেন যাহার ফলে তোমরা উহারই সাহায্যে বৎসর ও তারিখসমূহের হিসাব জানিয়া লও আল্লাহ তালা এই সব কিছু স্পষ্ট উদ্দেশ্য সম্পন্ন করিয়া সৃষ্টি করিয়াছেন তিনি তাহার নিদর্শনসমূহ একটি একটি করিয়া সুস্পষ্ট রূপে পেশ করিতেছেন তাহাদের জন্য যাহারা জ্ঞানবান নিশ্চিতই রাত ও দিনের আবর্তনে আর আসমান ও জমিনে আল্লাহ তালা যত জিনিস সৃষ্টি করিয়াছেন তাহার প্রত্যেকটি জিনিসে নিদর্শন সমূহ রহিয়াছে সেই লোকদের জন্য যাহারা আত্মরক্ষা করিতে চাহে إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون সত্য কথা এই যে যাহারা আমার সাক্ষাৎ লাভের আশা পোষণ করে না আর দুনিয়ার জীবন পাইয়াই সন্তুষ্ট ও নিশ্চিন্ত হইয়াছে যাহারা আমাদের আয়াত সম্পর্কে একেবারে গাফিল أولئك مأواهم النار بما كانوا يكسبون তাহাদের শেষ পরিণাম হইবে জাহান নাম সেই সব খারাপ কাজের প্রতিফল হিসাবে যাহা তাহারা করিতেছিল إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم আর ইহাও অনস্বীকার্য যে যাহারা ইমান আনিয়াছে এবং নেক আমল করিতে মশগুল রহিয়াছে তাহাদিগকে তাহাদের খোদা তাহাদের ইমানের কারণে সঠিক পথে পরিচালিত করিবেন নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে যাহার তলদেশে ঝর্ণাসমূহ প্রবাহমান হইবে دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين সেখানে তাহাদের ধ্বনি হইবে এই পবিত্র তুমি হে খোদা তাহাদের দোয়া হইবে শান্তি বর্ষিত হোক আর তাহাদের সকল কথার সমাপ্তি হইবে এই কথা সমস্ত তারিফ প্রশংসা রাব্বুল আলামিন খোদার জন্যই নির্দিষ্ট ولو يعجل الله للناس الشر استعجالهم بالخير لقضي إليهم أجلهم فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون আল্লাহ যদি লোকদের সহিত খারাপ ব্যবহার করিতে অতটা তাড়াহুড়া করিতেন যতটা তাড়াহুড়া তাহারা দুনিয়ার কল্যাণ লাভের ব্যাপারে করিয়া থাকে তাহা হইলে তাহাদের কাজ করার অবকাশ কবে না খতম করিয়া দেওয়া হইত এই জন্য আমরা তাহাদের যাহারা আমাদের সহিত সাক্ষাৎ লাভের আশা রাখে না তাহাদের বিদ্রোহ ও সীমালঙ্ঘনমূলক কর্মতৎপরতায় বিভ্রান্ত ও দিশেহারা হওয়ার জন্য ছাড়িয়া দিই وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون মানুষের অবস্থা এই যে যখন তাহার উপর কোনো কঠিন সময় আসিয়া উপস্থিত হয় তখন সে দাঁড়াইয়া বসিয়া ও সাহিত্য অবস্থায় আমাদের ডাকে কিন্তু আমরা যখন তাহার বিপদ দূর করিয়া দেই তখন সে এমনভাবে চলিয়া যায় যে মনে হয় সে তাহার কোনো দুঃসময়েও আমাদের ডাকেই নাই এই ধরনের সীমালঙ্ঘনকারী লোকদের জন্য তাহাদের কার্যকলাপকে চাকচিক্যময় বানাইয়া দেওয়া হইয়াছে ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين তোমাদের পূর্ববর্তী জাতিগুলোকে আমরা ধ্বংস করিয়া দিয়াছি যখন তাহারা জুলুমের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 করো হে মুহাম্মদ তাহাদিগকে বলো আমার এই কাজই নহে যে আমার নিজের তরফ হইতে উহাতে কোনরূপ রদবদল করিয়া লইব আমি তো শুধু সেই অহিরি অনুসারী যাহা আমার নিকট পাঠানো হয় আমি যদি আমার আল্লাহর নাফরমানি করি তাহা হইলে আমার এক অতি বড় বিভীষিকাময় দিনের ভয় আছে আর তাহাদিগকে বলো আল্লাহর ইচ্ছা যদি এরূপ হইত তাহা হইলে আমি এই কুরআন তোমাদিগকে কখনো শুনাইতাম না এবং আল্লাহ তোমাদিগকে ইহার খবরটুকুও দিতেন না আমি তো ইহার পূর্বে একটা জীবনকাল তোমাদের মধ্যে অতিবাহিত করিয়াছি তোমরা কি বিবেক বুদ্ধিকে কাজে প্রয়োগ করো না فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح المجرمون অতঃপর তাহার অপেক্ষা বড় জালিমার কে হইবে যে একটি মিথ্যা কথা রচনা করিয়া আল্লাহর নামে চালাইয়া দিবে কিংবা আল্লাহর কোন সত্যিকার আয়াতকে মিথ্যা বলিয়া ঘোষণা করিবে নিশ্চিত জানিও পাপী অপরাধী লোক কখনোই কল্যাণ লাভ করিতে পারে না ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون এই লোকেরা আল্লাহকে বাদ দিয়া এমন সব জিনিসের পূজা উপাসনা দাসত্ব করে যাহা না তাহাদের ক্ষতি লোকসান করিতে পারে না কোনো উপকার তাহারা বলে যে ইহারা আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশকারী হে মুহাম্মদ ইহাদের বলো তোমরা কি আল্লাহকে এমন সব খবর দিতেছ যাহা তিনি না আসমানে জানেন না জমিনে মহাপবিত্র তিনি তিনি এই শির্ক হইতে বহু ঊর্ধ্বে যাহা এই লোকেরা করে وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من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 কয়েকদিনের সাধ্য আনন্দ সামগ্রী মাত্র শেষ পর্যন্ত আমাদের নিকটই তোমাদের ফিরিয়া আসিতে হইবে তখন আমরা তোমাদিগকে বলিব তোমরা কি সব এবং কি ধরনের কাজকর্ম করিতেছিলে إنما مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون দুনিয়ার এই জীবন ইহার দৃষ্টান্ত এমন যেন আকাশ হইতে আমরা পানি বর্ষণ করিলাম ফলে জমিনের উৎপাদন যাহা মানুষ ও জন্তু সকলেই খায় খুব ঘনীভূত হইয়া উঠিল পরে ঠিক সেই সময় যখন জমিন ফসল ভারাক্রান্ত ছিল এবং ক্ষেত ছিল শস্য শ্যামল ও চাকচিক্যময় উহার মালিকগণ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 আল্লাহর এই আজাব হইতে তাহাদের রক্ষাকারী কেহ নাই তাহাদের মুখমণ্ডলে এমন অন্ধকার সমাচ্ছন্ন হইয়া থাকিবে যেন রাত্রির কালো পর্দা তাহাদের উপর পড়িয়া রহিয়াছে তাহারাই দোজখে যাওয়ার যোগ্য সেখানে তাহারা চিরদিন থাকিবে ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون যেদিন আমরা এই সকলকে একত্রে উপস্থিত করিব তখন যাহারা দুনিয়ায় শির করিয়াছে তাহাদিগকে আমরা বলিব থামো তোমরা ও তোমাদের বানানো শরিক মাবুদেরা সকলেই অতঃপর আমরা তাহাদের পারস্পরিক অপরিচিতির আবরণ তুলিয়া ফেলিব তখন তাহাদের শরিক মাবুদেরা বলিবে তোমরা তো আমাদের ইবাদত করিতে না فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين আমাদের ও তোমাদের মাঝে আল্লাহর সাক্ষ্য যথেষ্ট আমরা তোমাদের এই ইবাদত সম্পর্কে সম্পূর্ণ অনবহিত ছিলাম هنالك تبلو كل نفس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 أفمن يهدي إلى الحق أحق أن يتبع أم من لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون তাহাদিগকে জিজ্ঞাসা করো তোমাদের বানানো শরিকদের মধ্যে এমনও কি কেহ আছে যে মহাসত্যের দিকে পথ দেখায় বলো কেবল আল্লাহ এমন যিনি মহাসত্যের দিকে পথ দেখান তাহা হইলে এখন বলো মহাসত্যের দিকে যিনি পথ দেখান তিনি কি বেশি অধিকারী নহেন যে তাহার অনুসরণ করা হইবে না সে যে নিজে কোনো পথ দেখাইতে পারে না বরং তাহাকেই পথ দেখাইতে হয় তোমাদের হইল কি কেমন করিয়া তোমরা উল্টা রায় দিতেছ وما يتبع أكثرهم إلا ظنا إن الظن لا يغني من الحق شيئا إن الله عليم بما يفعلون প্রকৃত কথা এই যে তাহাদের অনেক লোকই শুধুমাত্র ধারণা অনুমানের পিছনে ছুটিয়া চলিয়াছে অথচ ধারণা অনুমান প্রকৃত সত্যজ্ঞান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 তাহা হইলে ইহারই মতো একটি সুরা রচনা করিয়া লইয়া আসো আর এক আল্লাহকে বাদ দিয়া যাহাকে যাহাকে সাহায্যের জন্য ডাকিতে পারো ডাকিয়া লও بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما يأتهم تأويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين আসল কথা এই যে যে জিনিস তাহাদের জ্ঞানের আওতার মধ্যে আসে নাই এবং যাহার পরিণতিও তাহাদের সামনে আসে নাই তাহাকে তাহারা মিথ্যা বলিয়া অমান্য করিয়াছে এইভাবে তাহাদের পূর্ববর্তী লোকেরাও মিথ্যা আরোপ করিয়া অমান্য করিয়াছে এখন দেখো এই জালিম লোকদের পরিণাম কি হইয়াছে ইহাদের কিছু লোক ইমান আনিবে আর কিছু লোক আনিবে না আর তোমার রব এই ফাসাদকারী লোকদিগকে খুব ভালো করিয়াই জানেন ইহারা যদি তোমাকে মিথ্যা বলিয়া অমান্য করে তাহা হইলে তুমি বলিয়া দাও যে আমার আমল আমার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 ক্ষণিকের জন্য তাহারা পারস্পরিক পরিচয় লাভের জন্য অবস্থান করিয়াছিল প্রকৃতপক্ষে বড়ই ক্ষতির সম্মুখীন হইয়াছে সেই লোকেরা যাহারা আল্লাহর সাক্ষাৎ সম্ভাবনাকে মিথ্যা মনে করিয়া অমান্য করিয়াছে আর তাহারা কখনোই সত্য ও সঠিক পথে ছিল না وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا مرجعهم ثم الله شهيد على ما يفعلون যেসব খারাপ পরিণতি সম্পর্কে আমরা ইহাদিগকে ভয় দেখাইতেছি উহার কোন অংশ আমরা তোমার জীবদ্দশায় দেখাইব কিংবা উহার পূর্বেই তোমাকে উঠাইয়া নিব যাহাই হোক তাহাদিগকে শেষ পর্যন্ত আমার নিকটই আসিতে হইবে আর এই লোকেরা যাহা কিছু করিতেছে সেই বিষয়ে আল্লাহ সাক্ষী রহিয়াছেন ولكل أمة رسول فإذا جاء رسولهم قضي بينهم بالقسط وهم لا يظلمون প্রত্যেক উম্মতের জন্য একজন রাসূল রহিয়াছে অতঃপর যখন কোন উম্মতের নিকট উহার রাসূল আসিয়া পৌঁছায় তখন পূর্ণ ইনসাফ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 موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى وهدى ورحمة للمؤمنين হে মানব সমাজ তোমাদের কাছে তোমাদের আল্লাহর নিকট হইতে নসিহাত আসিয়া পৌঁছিয়াছে ইহা অন্তরের যাবতীয় রোগের পূর্ণ নিরাময় আর যে তাহা কবুল করিবে তাহার জন্য হেদায়ত ও রহমত নির্দিষ্ট হইয়া আছে হে নবী বল ইহা আল্লাহর অনুগ্রহ ও অপার করুণা যে তিনি ইহা পাঠাইয়াছেন এই জন্য তো লোকদের আনন্দ স্ফূর্তি করা উচিত ইহা সেই সব জিনিস হইতে উত্তম যাহা লোকেরা সংগ্রহ ও আয়ত্ত করিয়া থাকে قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل آه الله أذن لكم أم على الله تفترون হে নবী তাহাদিগকে বলো তোমরা কি কখনো এই কথা চিন্তা করিয়া দেখিয়াছ যে যে রিজিক আল্লাহ তোমাদের জন্য নাজিল করিয়াছিলেন তাহা হইতে তোমরা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 সমকালীন ও জাতিসমূহের প্রতি পাঠাইলাম তাহারা তাহাদের নিকট সুস্পষ্ট ও অকাট্য নিদর্শন সমূহ লইয়া আসিল কিন্তু যে জিনিসকে তাহারা পূর্বে মিথ্যা মনে করিয়া অমান্য করিয়াছিল তাহা আর তাহারা মানিয়া লইল না সীমালঙ্ঘনকারী লোকদের মনের উপর আমরা এমনিভাবে মোহরঙ্কিত করিয়া দিই অতপর আমরা মুসা ও হারুনকে আমাদের নিদর্শনাদের সঙ্গে দিয়া ফিরাউন ও তাহার সমকালীন সর্দার মাতব্বর লোকদের প্রতি পাঠাইলাম কিন্তু তাহারা নিজেদের শ্রেষ্ঠত্বের দম্ভ করিল আর তাহারা তো ছিল অপরাধী জনগোষ্ঠী فلما جاءهم الحق من عندنا قالوا إن هذا لسحر مبين অতএব আমাদের নিকট হইতে যখন প্রকৃত সত্য তাহাদের সামনে আসিল তখন তাহারা বলিল যে ইহা তো সুস্পষ্ট জাদু قال موسى أتقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون মুসা বলিল তোমরা প্রকৃত সত্যকে এইসব কথা বলিতেছ অথচ তাহা তোমাদের সম্মুখে আসিয়া পড়িয়াছে উহা কি জাদু অথচ জাদুকররা কখনো কল্যাণ পাইতে পারে না قالوا أجئتنا لتلفتنا عما وجدنا عليه آباءنا وتكون لكما الكبرياء في الأرض وما نحن لكما بمؤمنين তাহারা জবাবে বলিল তোমরা কি এই জন্য আসিয়াছ যে তোমরা আমাদিগকে সেই পথ ও পন্থা হইতে ফিরাইয়া নিবে যাহার উপর আমরা আমাদের বাপদাদাকে পাইয়াছি আর জমিনে তোমাদের দুইজনের প্রাধান্য ও কর্তৃত্ব কায়েম হইয়া যাইবে তোমাদের কথা তো আমরা মানিয়া লইতে পারি না وقال فرعون ائتوني بكل ساحر عليم ফিরাউন বলিল প্রতিটি সুদক্ষ জাদুকরকে আমার নিকট উপস্থিত করো فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون জাদুকররা আসিয়া পৌঁছিল তখন মুসা তাহাদিগুকে বলিল তোমাদের যাহা কিছু নিক্ষেপ করার তাহা নিক্ষেপ করো পরে যখন তাহারা নিজেদের জাদু নিক্ষেপ করিল তখন মুসা বলিল তোমরা যাহা কিছু নিক্ষেপ করিয়াছ তাহা জাদু আল্লাহ এখনই উহা ব্যর্থ করিয়া দিবেন إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين মুসাকে তাহার জাতির লোকদের মধ্যে কয়েকজন যুবক ছাড়া কেহই মানিয়া লইল না ফিরাউনের ভয়ে এবং স্বয়ং নিজ জাতির নেতৃস্থানীয় লোকদের ভয়ে ফিরাউন তাহাদিগকে আজাবে নিক্ষেপ করিবে আর ব্যাপার এই যে ফিরাউন দুনিয়ায় শক্তিমান ও প্রতিষ্ঠিত ছিল আর সে ছিল এমন লোকদের অন্যতম যাহারা কোনো সীমায় মানিত না وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا فعليه توكلوا إن كنتم مسلمين মুসা তাহার জাতির লোকজনকে বলিল হে লোকেরা তোমরা যদি সত্যই আল্লাহর প্রতি ইমানদার হইয়া থাকো তাহা হইলে তাহারই উপর ভরসা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 এখন যদি তোমার প্রতি নাজিল করা হেদায়েত সম্পর্কে তোমাদের মনে কোনো সন্দেহ জাগিয়া থাকে তাহা হইলে তাহাদের নিকট জিজ্ঞাসা করো যাহারা পূর্ব হইতে কিতাব পাঠ করিতেছে ইহাতে সন্দেহ নাই যে প্রকৃত সত্যই তোমার নিকট আসিয়াছে তোমার রবের নিকট হইতে অতএব তুমি সন্দেহ পোষণকারী লোকদের অন্তর্ভুক্ত হইও না ولا تكونن من الذين كذبوا بآيات الله فتكون من الخاسرين আর তাহাদের মধ্যে তুমি সামিল হইও না যাহারা আল্লাহ তালার আয়াতসমূহকে মিথ্যা মনে করিয়াছে অন্যথায় তুমি ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হইবে প্রকৃত কথা এই যে যাহাদের সম্পর্কে তোমার রবের কথা সত্য প্রমাণিত হইয়াছে তাহাদের সামনে যে কোনো ধরনের নিদর্শনই আসুক না কেন যে একটি জনপদ আজাদ দেখিয়া ইমান আনিয়াছে আর তাহার ইমান তাহার জন্য কল্যাণকর হইয়াছে একমাত্র ইউনুসের জাতির ছাড়া সেই জাতির লোকেরা যখন ইমান আনিয়াছিল তখন অবশ্য তাহাদের উপর হইতে দুনিয়ার জীবনে আমরা আজাবকে দূর করিয়ে দিয়াছিলাম এবং তাহাদিগকে একটি মেয়াদ পর্যন্ত জীবন ভোগ করার সুযোগ দিয়াছিলাম ربك لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين তোমার আল্লাহর ইচ্ছায় যদি এমন হইত তাহা হইলে দুনিয়ার সব অধিবাসী ইমান আনিত তবে কি তুমি লোকদের মুমিন হওয়ার জন্য জবরদস্তি করিবে কোন ব্যক্তি আল্লাহর অনুমতি ব্যতি রেখে ইমান আনিতে পারে না আর আল্লাহর নিয়ম এই যে যাহারা বিবেক বুদ্ধি প্রয়োগে কাজ করে না তিনি তাহাদের উপর অপবিত্রতা চাপাইয়া দেন قل انظروا ماذا في السماوات والأرض وما تغني الآيات والنذر عن قوم لا يؤمنون তাহাদিগকে বলো জমিন ও আসমানে যাহা কিছু আছে তাহা চক্ষু খুলিয়া দেখো আর যাহারা ইমান আনিতে চাহে না তাহাদের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 লোকেরা তোমরা যদি আমার দিন সম্পর্কে এখনো কোন রূপ সন্দেহের মধ্যে থাকিয়া থাকো তাহা হইলে শুনিয়া রাখো তোমরা আল্লাহ ছাড়া আর যাহাদের দাসত্ব করো আমি সেই সবের দাসত্ব করি না বরং কেবল সেই আল্লাহরই বন্দেগী ও দাসত্ব করি তোমাদের জীবন ও মৃত্যু যাহার মুষ্ঠিতে আবদ্ধ হইয়া রহিয়াছে আমাকে নির্দেশ দেওয়া হইয়াছে যে যাহারা ইমানানি আছে আমি তাহাদের মধ্যকার একজন হইব وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين আর আমাকে বলা হইয়াছে যে তুমি একনিষ্ঠ একমুখী হইয়া নিজেকে যথাযথভাবে এই দিনের উপর প্রতিষ্ঠিত করিয়া দাও আর কোশ্চেনকালেও মুসলিকদের মধ্যে গণ্য হইবে না ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك আল্লাহকে ছাড়িয়া এমন কোন সত্তাকে ডাকিও না যাহা না তোমাকে কোনো ফায়দা পৌঁছাইতে পারে না কোনো ক্ষতি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 তোমাদের নিকট তোমাদের রবের নিকট হইতে প্রকৃত সত্য আসিয়া পৌঁছিয়াছে এখন যে লোক সত্য সোজা পথ অবলম্বন করিবে তাহার এই সত্য পথ অবলম্বন তাহারই জন্য কল্যাণকর হইবে আর যে ব্যক্তি পথভ্রষ্ট হইবে তাহার গোমরাহী তাহার পক্ষেই হইবে ক্ষতিকর আর আমি তোমাদের উপর কোনো কর্তৃত্বধারী নহি ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুম আর হে নবী তুমি এই হেদায়েত অনুসরণ করিতে থাকো যাহা তোমার নিকট অহির সাহায্যে পাঠানো হইয়াছে আর অবিচল ধৈর্য ধারণ করিয়া থাকো যতক্ষণ না আল্লাহ চূড়ান্ত ফয়সলা করিয়া দেন বস্তুত তিনি অতি উত্তম ফয়সলাকারী